কিছু পরিস্থিতির কারণে বক্তব্যটা অন্য বিষয়ে দিতে হচ্ছে সারা দেশে অনাহত কিছু বাজে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে কিছু লেখালেখিও হচ্ছে রমাদানেও বেশ কিছু লোক আমার সাথে দেখা করে বললেন পত্রিকা যে এই এসেছে রেগুলার কি হবে এই মসজিদেও দুই একজন বললেন আমি বললাম যে আমি তো এই সকল লাইনে কথাবার্তা খুব একটা বলি না ইতিমধ্যেই ভোলায় গত দুদিন আগে একটি নতুন মসজিদ হয়েছিল রমাদানের আগে আমি যেখানে সফরও করে এসেছি সকালের দিকে সেটা ভেঙে চুরে দিয়েছে বিকালের দিকে গিয়ে আগুন লাগে কোরআন হাদিস সহ পুড়িয়ে দিয়েছে এতটাই বাজে পরিবেশ তারা সৃষ্টি করছেন যে সেটা বলার মতো নয় মুসলমান মসজিদ ভাঙ্গে মুসলমান কোরআন হাদিস পুড়িয়ে দেয় আলেম সমাজ চুপচাপ যেহেতু সেটা আহলে হাদিসের নামে হোক সালাফির নামে হোক কিংবা সহি আকিদার নামে হোক হয়েছে সুতরাং সে মসজিদ মন্দিরের চেতেও খারাপ সে মসজিদ গির্জার চেতেও খারাপ সে মসজিদ যারা ভাঙে তারা অনেক দরবেশ অনেক পিরসাব অনেক ভালো মানুষ টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষ তাদের ইস্কানিতে ইন্ধনে ভাঙা হয় আর ওই মসজিদে যে কোরআন শরীফ থাকবে সেটা একটা খারাপ গ্রন্থ নাউজুবিল্লাহ মিন জালিক সেটা পুড়িয়ে দেওয়া জায়েজ সেই মসজিদে যে হাদিসের কিতাব থাকবে সেটা পুড়িয়ে দেওয়া জায়েজ আলেম সমাজের নীরবতা এটাই প্রমাণ করে যে তাদের কাছে যে কোরআন শরীফ আর অন্য জায়গায় যে কোরআন শরীফ দুটো এক কোরআন নয় ওটা পুড়িয়ে দেওয়া জায়েজ না হলে আপনারা নীরব কেন ছোটখাটো যে কোনো একটি ব্যাপার নিয়ে আপনারা এত মিছিল করেন এত মিটিং করেন এত পরিবেশ উত্তপ্ত করেন কই ভোলায় ওই মসজিদে যে কোরআন শরীফ পুড়িয়ে দিল একটা টু শব্দ তো করছেন না ওই কোরআন কি আল্লাহর কালাম না ওই হাদিসগুলা কি রাসুলের বাণী নয় আয়াত তো এর আগেও তেলাওয়াত করেছি ওমান আযলামু মিম্মান মানা'a মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমু ওয়া সাআ খারাবিহা সুরা আল বাকারার 114 নম্বর আয়াত তার চেয়ে বেশি জালেম তার চেয়ে বড় অত্যাচারে আর কে হতে পারে মসজিদের মধ্যে যারা আল্লাহর জিকরে আল্লাহর স্মরণে বাধা দেয় এবং সেটা ভাঙার নষ্ট করার চেষ্টা করে আয়াতের শেষে পৃথিবীতেও তাদের জন্য রয়েছে জিল্লতি আখেরতে রয়েছে কঠিন শাস্তি মসজিদ আল্লাহর ঘর এমন মসজিদ যেটা তাদের নিজেদের পয়সায় কেনা বাপের সম্পত্তি সে মসজিদের আশপাশে অন্য কোনো মসজিদও নাই কিছু কেনা কিছু পৈতৃক সম্পত্তি সেটা আবার একজন মুক্তিযোদ্ধা আপনারা সেখানে গিয়ে আপনারা কেন মসজিদ ভাঙেন আমি যখন গেলাম সফরে বিশাল একটা লিফলেট ছড়িয়ে দিয়েছে তার মধ্যে মেয়েদের হায়েজ নেয়া কথা নেফাস নিয়ে তুলনা এমনকি এক জায়গায় লিখেছে আমাদের আলেমদের বরাত দিয়ে যে পুত্রবধূ হোক কন্যা হোক শ্বশুরের রান টেভা জায়েজ এটা নাকি আমাদের একটা বিরাট লিফলেট এত জঘন্য জঘন্য কথা দিয়ে লিফলেট রেখেছে ইবলিশ শয়তান ছাড়া এত জঘন্যতম চিন্তাও করতে পারে না আর এমন সব কিতাবের রেফারেন্স দিয়েছে সে কিতাবের নামও আমরা জানি না অবস্থা কোথায় মৌলবীদের চরিত্র কোথায় তাদের আদর্শ কোথায় তাদের নীতি কোথায় এর আগে আমার এতটা ধারণা ছিল না কিশোরগঞ্জ যাওয়ার পরে আমার ধারণা কিছুটা হয়েছে যে কিভাবে মিথ্যা কথা বলে কিভাবে প্রতারণা করে কিভাবে পরিবেশ চেঞ্জ করে কিভাবে গায়ে পড়ে ঝগড়া লাগায় কি করে মিথ্যাচার করে কি করে পরিবেশকে খারাপ করে মৌলবীরা অধপতন কেন হবে না সারা পৃথিবীতে যেখানে রাজনৈতিক সমস্যা রাজনৈতিক প্রতারণা রাজনৈতিক নির্যাতন বিশেষ করে মুসলিম বিশ্বে যেখানে এই পরিস্থিতি সারা পৃথিবীতে মুসলিম বিশ্বে যেখানে প্রশাসনিক নির্যাতন সারা পৃথিবীতেই মুসলিম বিশ্বে যেখানে নির্বাচনের নামে একটা প্রহসন ইরাকে মিশরে আগের থেকেই হয় লিবিয়া দিবিয়া দিয়া আগের থেকেই সেটা মুসলিম বিশ্বের কোন নীতি নৈতিকতা চরিত্র অধিকাংশ দেশে আগেও নাই এখনো নাই আমলাতান্ত্রিক জটিকতায় পৃথিবী অস্থির এবং যেখানে অর্থনীতিটা এই কয়েকজন মানুষের হাতে কুক্ষিগত থাকে গোটা মানুষ জনসমাজ হয় নির্যাতিত তাদের পালা গরু গাধার মতো সাধারণ নাগরিকরা এটাই তো মুসলিম বিশ্বের সাধারণ চিত্র সেই অবস্থায় যেখানে আলেমদের উন্নত চরিত্র নিয়ে উন্নত আদর্শ নিয়ে মহান নীতি নিয়ে কোরআন সুন্নায় বর্ণিত আদর্শ নিয়ে তাদের মধ্যস্থা করা উচিত এবং দাঁড়িয়ে থাকা উচিত এবং তাদের অবস্থান জানিয়ে দেওয়া উচিত এটা কোরআনের কথা এটা হাদিসের কথা আমরা সেই বাণী নিয়ে মধ্যস্থতা করছি وكذلك جعلناكم امه وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا তোমাদেরকে উম্মত ওয়াসাত করা হয়েছে উম্মতে আদল করা হয়েছে উম জাস্টিস করার উম্মত করা হয়েছে আলেমগণ তাদের অগ্রগণ্য যেখানে আলেমদের উন্নত চরিত্র উন্নত নীতি উন্নত আদর্শ ন্যায়ের প্রতীক হয়ে দাঁড়িয়ে থাকা উচিত ছিল সেখানে তাদের অধপতন কোন পর্যায়ে সম্মানিত উপস্থিতি কাজে আজকের খুতবার বিষয়টা আমি হজের দিকে যাচ্ছি না এদিকেই সামান্য দৃষ্টি আকর্ষণ করতে চাই মাত্র তার পৈতৃক সম্পত্তিতে সেখানে মসজিদ করেছে আগে একলা লিপলেট ছড়িয়ে দিলেন পিস সাহেবের শাগরিদরা আমি নাম বলতে চাই না জঘন্যতম কথাবার্তা বিভিন্ন সভায় সবাই বলে বেড়ান তারা এবং তাদের মুড়িদেরা মসজিদ পুড়িয়ে দাও ঘর থেকে বের করে দাও ওদেরকে হটাও তাদের এই হটানোর সাথে এই দেশের পুরা হানাফিরা জড়িত নন নিরানব্বই ভাগ হানাফি জড়িত নন পঁচানব্বই ভাগ কৌমি মাদ্রাসার কেউ জড়িত নন তাবলিক জামাত এখানে জড়িত নয় বিশ্বের সামান্য কিছু মুরিদ এবং ওখান থেকে কৌমি মাদ্রাসার সামান্য কয়েকজন ছাত্র শাগরিদ একত্রিত হয়ে বলছে হেদি জনতা হেদি জনতা এই দেশের হেদি জনতাও তাদের সাথে নেই মাদক সেবীদেরকে সেখানে ব্যবহার করা হয়েছে মদ্যপানের বিরুদ্ধে এত অভিযান ভোলার যে মদ্যপাইরা গিয়ে মসজিদরা ভাঙল সেখানে অভিযান করছেন না কেন সেখানে তাদেরকে ধরুন দেশের যে কোনো জায়গায় যে কোনো নাগরিকের জমি কেনা সম্পত্তি কেনা অধিকার রয়েছে তাদের ধর্মচর্চার অধিকার রয়েছে সাংবিধানিকভাবে এবং তাদের নিরাপত্তা দিতে সরকার বাধ্য দিতে হবে নিরাপত্তা এবং যেখানে সেখানে তারা নিয়ম মেনে তাদের সভা সমিতি করতে পারেন তাদের জনমত কায়েম করতে পারেন এটা সংবিধানের বহু জায়গায় লেখা আছে আমাদের বিভিন্ন স্থানে লেখা আছে ওখানকার স্থানীয় বাসিন্দা তাদের পৈতৃক সম্পত্তি তারা মসজিদ করবে গোটা সংবিধান লঙ্ঘন করে সেখানে কিভাবে আক্রমণ করো তুমি এটা তো পরিষ্কার ডাকাতি পরিষ্কার সংবিধান লঙ্ঘন সামাজিক ভাবে বলুন রাজনৈতিক ভাবে বলুন ধর্মীয় ভাবে বলুন নৈতিক ভাবে বলুন ইসলামিক ভাবে বলুন সাংবিধানিক ভাবে বলুন ওই কোন মসজিদে আঘাত করা হামলা করার কোনো অধিকার কারই নাই কিন্তু বিচার কে করবে তারপরেও কিছুটা পুলিশ প্রোটেকশন দিচ্ছে এখন ভাঙাচোরার পরে দেখ সেটা আপনি পরে বলবো আপনাদের কাছে সহযোগিতার প্রয়োজন পড়বে বহুত মামলা দেয় বহুত মোকদ্দমা করে বহুত কোর্টে যেতে হয় পরিবেশ নিয়ন্ত্রণ বড়ই জটিল ঝালু কাঠি দেয়া হারো অত্যাচার ওরা গরিব ভোলারা ওরা দরিদ্র ঝালু কাঠিতেও দরিদ্র কিশোরগঞ্জের মানুষের অবস্থা মোটামুটি ভালো সিলেটেও মোটামুটি তারা চলতে পারে এই দরিদ্র জনগোষ্ঠী এখন বাড়ি ছাড়া যাকেই পাচ্ছে সেখানেই পিটাচ্ছে ভোলা এই হলো আপনাদের শেষ খবর যাই হোক আমি যে প্রসঙ্গে আলোচনা মূলত যাব আর এই মসজিদ প্রতিষ্ঠা যেহেতু ঢাকা শহরে করেছেন মোতাওয়াল্লি সাহেব নজরুল ভাই মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন পিস্তল নিয়ে বসে থাকতেন আমি শুনেছি কোন রকম দাঁড় করতে পেরেছেন আলহামদুলিল্লাহ এখন তো আরামে সালাত আদায় করতে পারেন আলহামদুলিল্লাহ বহুত উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ বহু মসজিদ আপনার এই মসজিদে কেন্দ্র করে হয়েছে বহু মাদ্রাসা হচ্ছে এবং চলছে আলহামদুলিল্লাহ কিন্তু প্রতিষ্ঠান হয়েছে বলেই তো হয়েছে এখানে যে বুক ফুলে খুতবা দিতে পারছি কেন হয়েছে বলে তো প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠান করা এবং টিকে রাখা বড়ই জটিল ওই সময়টা আপনারা খেয়াল করেন না এখন এই ভোলাকে টিকিয়ে রাখা ঝালুকাটিকে টিকিয়ে রাখা বড়ই কঠিন দুঃসময় চলছে আমি আপনাদের কাছে একটু সাহায্যের হাত বাড়াবো এতটুকু বলে আমি বলছি যে প্রসঙ্গ নিয়ে ভাইয়েরা আমাকে প্রশ্ন করছিলেন যে বিশেষ করে ডক্টর মুজাফরের বইটি নিয়ে জাল হাদিসের কবলে সালাতু রাসূল এইটা এর বিরুদ্ধে আবার আটটা আর্টিকেল লেখা হয়েছে এইটা বই পুস্তক নিয়ে বাজারে খুব কথাবার্তা চলছে আমাকে বহুভাবে প্রশ্ন করা হয়েছে আমি যে লেখক শেখ যশোরী সাহেব যা শুরু করেছেন আমি তার বিভিন্ন বিষয়ের সাথে একমত ভাষার স্টাইল অত্যন্ত উন্নত বক্তব্যের উপস্থাপনা বেশ চমৎকার বাংলা ভাষা যথেষ্ট ভালো জানেন এই জন্য আমি মৌলানা যশোরি সাহেবকে ধন্যবাদ দেব যে আপনার লেখার গতিবিধি বড় চমৎকার দুই চারটা জায়গায় যেখানে দৃষ্টি আকর্ষণ করেছেন আপনার সাথে আমিও একমত যে ভূমিকায় একটু উষ্ণতা বেশি হয়ে গেছে বইয়ের সেটা উষ্ণতা কমাতে হবে উত্তপ্ততা কমাতে হবে ঈষদোষ্ণ করতে হবে না হলে নাতিশীতোষ্ণ করতে হবে আমি হিমায়িত করতে বলছি না তবে সেটাকে স্বাভাবিক পর্যায়ে ভাষায় নিয়ে আসতে হবে এটা অনুরোধ করব আমাদের লেখকদেরকে আমাদের বক্তাদেরকে অনুরোধ করব বক্তব্য দেন ভালো কথা আমি নিজে লিখতেই জানি না সুতরাং লেখকদের কি বলবো তবে আমি দৃষ্টি আকর্ষণ করব ওই ধরনের চটক ধরা ভূমিকা গুরুত্বপূর্ণ বই পুস্তকে না হওয়া ভালো যশোরী সাহেব দৃষ্টি আকর্ষণ করেছেন আমিও আপনার সাথে একমত এতে আপনার সাথে আমার দ্বিমত নেই আমাদের বক্তব্য উপস্থাপনার ব্যাপারে যে সকল আপত্তি রিয়াদে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীরের সাথে আমার কথা হতো উনি শুধু বলতেন ভাই আপনাদের উপস্থাপনা বড়ই কড়া কঠিন কঠোর উনি একটা নম্র ভদ্র বিনয়ী মানুষ ছিলেন লেখাপড়া জানতেন আমি বলতাম যে ভাই কথা ঠিক কিনা একটু খোঁচাখুচি করতাম আমরা যথেষ্ট ভাবে হ্যাঁ কথা আপনাদের ঠিক হতে পারে অবস্থা সুন্দর করতে হবে এখানেই খোদবা শুনছিলাম গত সপ্তাহে ওইখান দিয়ে এক লোক যাচ্ছে তারা হাদিস কোরআন শোনে না কয়ে এই যে খোদবা দিচ্ছেন না ইনিই বলেছেন যে বালতি ভরে পেশাব রেখা তারপর জামা ওর মধ্যে সুবাই দাও যাচ্ছে আর বলছে আর ওইভাবে বলার দরকার কি আমার আমি যদি বালতি বইরা পেশাব রেখে তার মাঝে জামা কাপড় দিয়ে আপনার গায়ে দিতে দিই ওইটা গায়ে আপনি খোদবা দিতে আসবেন ফতোয়াই না হয় হাদিস না হয় জায়েজ কোনো একটা বিষয় আছে কোন একটা ব্যাপারে আমি ওভাবে বলতে যাবো কেন আমি যে না হয় যে জানোয়ারের গোস্ত খাওয়া হালাল তার পেশা পাক বললাম না হলে খাওয়া বৈধ বললাম এখন আমি আপনার ঘরে গেলে যদি বলেন এই গরুর বা ছাগলের পেশাব দেখ হুজুর এই সর্বত্র খান আমি কি মনে করব উপস্থাপনার পার্থক্য আছে আমাদের ওরা এই সুযোগটা নিয়ে নেয় তার সাথে দশটা মিথ্যা যোগ করে কাজেই কিন্তু ভাই আপনারা যে আলোচনা করতে গেছেন সেইখানে আমি কথা বলছি আয়াতটা আমি তেলাওয়াত করেছি সূরা আন-নাহল থেকে وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم আমি যত রাসূল পাঠিয়েছি হে নবী মোহাম্মদ তোমার পূর্বে ইল্লা রিজালান তারা ছিলেন পুরুষ তারা ছিলেন মানুষ ফাসআলু আহলা যিকর তোমরা জিজ্ঞাসা করো আহলে জিকিরদেরকে ইন কুনতুম লা তা'লামুন যদি তোমরা না জেনে থাকো আয়াতের তেলাওয়াত এখানে শেষ হলো কিন্তু বিল বাইয়িনাত ওয়াস সুবুর বাইয়িনাত প্রমাণ আদি দলিল আদি সহকারে এবং জুবুর এবং কিতাব সহকারে তুমি তাদেরকে জিজ্ঞাসা করো ডক্টর মুজাফফর অনুবাদ করেছেন যারা ওনারা তুলে ধরেছেন যে তাদেরকে জিজ্ঞাসা করা দলিল সহকারে উনি ভুল ধরেছেন যে পৃথিবীর কোন মহাদ্দে কোন মুফাসসির আল্লাহ নবী বলেন সাহাবী বলেন তাবেঈ বলেন পরবর্তী যুগের কেউ এই তাফসীর করেননি ভাষা যোগ করেছেন এটা হলো প্রতারণা এটা হলো খেয়ানত সূচনাই করেছেন যে পথ বিচ্যুত হওয়া পথ বিবর্জিত উম্মত বিবর্জিত বলে পথে নারা চলেছেন ভূমিকা দিয়েছেন শেষে যে গোমরা হওয়ার সম্ভাবনা ইত্যাদি ইত্যাদি লিখেছেন তারপরে ভুল কয়টা তুলে ধরেছেন ভয় থেকে আমি অনেকেই এটা নিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন আমি সামান্য দৃষ্টি আকর্ষণ করছি উনি বলছেন তর্জমা শুদ্ধ হয় নাই এখানে ডক্টর মুজাফর খেয়ানত করেছে প্রতারণা করছে তাহলে শুদ্ধ তর্জমা কি উনি লিখেছেন যে যদি তোমরা জানা না থাকো তাহলে আহলে জেকেরদেরকে বা হাক্কানি আলেমদেরকে জিজ্ঞাসা করো এন তোমরা লা তাআলাম যদি তোমরা জানা না থাকো ভুল ধরেছেন এই জায়গায় আরেকটা ভুল ধরেছেন জেন কুনতুম লা আলমুন বিলবাইয়িনাত ওয়াজ জুবুর আল বাইয়িনাত ওয়াজ জুবুর দলিল এবং প্রমাণ সহকারে জিজ্ঞাসা করো এই তাফসীর ঠিক নয় এটা যাবে বিল বাইয়িনাত ওয়াজ জুবুর সাথে এটা যাবে ওমা আর সাথে যুক্ত হবে যে আমি যত রাসূল প্রেরণ করেছি তাদেরকে আমি বাইয়ানাত এবং জুর দ্বারা পাঠিয়েছি কিন্তু যাদেরকে আমরা জিজ্ঞাসা করব তাদেরকে বাইয়ানাত এবং জুবুর দেয়া জিজ্ঞাসা করতে হবে না আপনারা বুঝতেছেন কিনা জানি না একটু কঠিন হবে যেহেতু মৌলিক বিষয় প্রশ্ন তুলেছেন আমি আবার বলছি কোরআনের আয়াতের তর্জমা কি হবে কোরআনের আয়াতের তর্জমা অত সহজ নয় অত্যন্ত জটিল কাজ আর ভাষা আর ব্যাকরণ আর অলঙ্কার আর তফসির বিভিন্ন ধারা সাহাবিদের বক্তব্য আর উপস্থাপনার কৌশল বহু কিছু মিলিয়ে একটা আয়াতের সামান্য তর্জমা কাছাকাছি নিয়ে যাওয়া যায় পূর্ণাঙ্গ সহি এবং অ্যাকুরেট অনুবাদ করা খুবই জটিল বিষয় একটা ভাব অনুবাদের কাছাকাছি নিয়ে যাওয়া যায় আপনারা বলছেন যে বেলবাইয়ানাত ও জুবুর দলিল এবং প্রমাণ সহকারে জিজ্ঞাসা করা এটা হবে না তাফসীর তাফসির হবে যত নবী এবং রাসূল পাঠিয়েছি তাদেরকে আমি বাইজ্ঞানাত এবং জুবুর দ্বারা পাঠিয়েছি এই একমাত্র তাফসির করেছেন আমি বলি আপনি ভুল ধরতে গিয়ে শুদ্ধ করেননি শ্বশুর বাড়ি গিয়েছিল বড় ভাই শ্বশুর বাড়ি গেছে তার সাথে ছোট ভাইও গেছে শাশুড়ি পুতুরার হাতে আতর ঘষে দিয়েছে ও মধু মনে করে চেটে খেয়ে ফেলেছে বড় ভাই বলছে গাধা আতর কোনদিন মানুষ চেটে খায় নাকি চিরামুড়ি দিয়ে খেতে হয় তুই আগেই খেলি কেন আপনি ভুল ধরতে গিয়ে অনেকগুলা ভেজাল সৃষ্টি করে ফেলেছেন একটা হলো আপনি তর্জমা করুন অনুবাদটা মিলান আর সন্ন্যার সাথে না তো জুবুর যুক্ত করে আপনি তর্জমাটা পুরা করেন দেখি যদি আপনি সত্যিকার কালেম হয়ে থাকেন আপনি অনুবাদ করেছেন ফাসআলু আহ্লাদ যিকর থেকে ওমার সাল্লাত থেকে মিলিয়ে দেখেন মিলাইতেই পারবেন না ওমার সাল্লা আমি প্রেরণ করি নাই কোন নবীকে কিন্তু পুরুষ ছাড়া আর এটাকে যদি আপনি অন্যভাবে করেন যত নবীকে আমি প্রেরণ করেছি তারা ছিলেন পুরুষ ফাসআলু আহলা যিকর তোমরা জিজ্ঞাসা করো আহলে যিকরদেরকে ইন কুনতুম লা তাআলামুন তোমরা যদি জেনে না থাকো এতক্ষণে এসে না তো যুবুর এত দূরের পরে এসে না তো যুবুর আর সাল্লাহ সাথে আপনি কিভাবে লাগাবেন হ্যাঁ আপনার কথা মেনে নাম অধিকাংশরা তাই বলেছেন মুফাসসিরিনগণ কিন্তু আরবি ভাষা ব্যাকরণে ফাররা বলেছেন যে এত দূরে এসে বেলবাইয়েনে তো জুবুর আর সালনার সাথে মিলানো ইস্তিসনার যে কায়দা আছে এক্সেপশনের কায়দা আছে আরবি ব্যাকরণের সেটা মিলানো যায় না তবে অধিকাংশ ব্যাকরণবিদরা মেনে নিয়েছেন আর আপনি যেটা বলেছেন তো জুবুর বাইনাত এবং জুবুর সহ আমি পাঠিয়েছি এটা কার সাথে মিলবে শুধুমাত্র সাল্লার সাথে মিলিয়েছেন এই কথা ঠিক নয় পৃথিবীর সব মুফাসসিরের সাথে একমত নয় জামাকশারীর তাফসীর খুলে দেখুন যেটা বিখ্যাত তাফসীর আলী আমাসায় পড়ানো হয় কওমি মাদ্রাসাগুলোতে পড়ানো হয় সেখানে তিনি প্রশ্ন করেছেন বিমা তাআল্লাকা বিল বাইয়িনাত ওয়াজ জুবুর ফাইন কুলতা তুমি যে জিজ্ঞাসা করো বিল বাইয়িনাত ওয়াজ জুবুর এটা কোথায় যায় লাগবে আকুল লাহু মোতাল্লাকাতুন সাত্তা এটা বহু জায়গায় যা লাগতে পারে এক নম্বর বলেছেন বেল বাইয়িনাত যুবুর ওমার সাল্লার সাথে যা লাগতে পারে দুই নম্বর বলেছেন যে রেজালানের সাথে যা লাগতে পারে আই মুলতাবিসিন বিল বাইয়িনাত ওয়াজ যুবুর নূহির সাথে লাগতে পারে উনি নূহির কারাব গ্রহণ করেন নাই ইউহার কারাব গ্রহণ করেছেন বিল বাইয়িনাত ওয়াজ যুবুর মানে নূহি বিল বাইয়িনাত ওয়াজ যুবুর হতে পারে একটা সুআলে মুকদ্দর বা গুপ্ত একটা প্রশ্নের জবাব হতে পারে বিমা উরসিলু কিদিয়া তাদেরকে পাঠানো হয়েছিল বিল বাইয়িনাত ওয়াস সুবুর এটাও হতে পারে ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাত ওয়াস সুবুর যদি তোমরা দলিল প্রমাণ সহকারে না জেনে থেকে থাকো তাহলে ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাত ওয়াস বাইয়িনাত ওয়াস সুবুর তা'লামুন সাথে মিলতে পারে পাঁচটা উল্লেখ করেছেন এবং ইমাম শওকানি সেটা মেনে নিয়েছেন না এলমে ওই ব্যাকরণে আমার তফসিরে এত জটিল খুঁটিনাটি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি না আমি শুধু দৃষ্টি আকর্ষণ করছি আপনি কোথা থেকে ধরলেন যে এই মাত্র বেল ভাইয়েনা তো অজবুর শুধুমাত্র আলসালনার সাথে যুক্ত হবে আর বাকি জায়গায় যুক্ত হতে পারবে না কোথায় পেলেন সৌকানিও খুলে দেখুন আমি আরবি ব্যাকরণে আরো জটিল জায়গায় ঢুকতে চাচ্ছি না শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ করছি যে পণ্ডিতে করতে যে যে মারাত্মকগুলো ভুল করতে করে থাকেন এটার থেকে আপনারা ফিরে আসুন যদি জানা থাকে তাহলে খুঁটিনাটি সম্পূর্ণ আলোচনা করুন এখানে আপনি যদি খেয়ানতকারী না বলতেন প্রতারণাকারী না বলতেন ডক্টর মুজাফরকে তাহলে আমি আপনার এই জাতীয় প্রতিবাদ করতে যেতাম না যেহেতু এগুলো আমার সাবজেক্ট ম্যাটার অন্তর্গত নয় কিভাবে আপনি খেয়ানতকারী বলেন কিভাবে আপনি প্রতারণাকারী বলেন কিভাবে পথবিচ্যুত বলেন কিভাবে আপনি গোমরা বলেন সম্মানিত ভাই পাঁচ জায়গায় সংযুক্ত হতে পারে এখন আপনাদের উদ্দেশ্য কি আপনাদের উদ্দেশ্য হলো এই মানুষ মূর্খ থাকবে মানুষ জাহেল থাকবে মানুষ লেখাপড়া করবে না মানুষ জানতে চাবে না কেননা যদি বলা হয় ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তুমি দলিল প্রমাণ সহকারে আলেমদেরকে জিজ্ঞাসা করো তার আলেমদের দলিল জানতে হবে আর যদি বলি ইন কুনতুম লা তা'লামুনা বিল বাইয়িনাতি যুবুর তোমরা যদি দলিল প্রমাণ সহকারে না জানো তাহলে আলেমদেরকে জিজ্ঞাসা করো তাহলে নিজেরও ঘাটাঘাটি করার দলিল এখানে পাওয়া যাবে কোন পাবলিক লেখাপড়া করুক এটাও আপনারা চান না আর আলেমদের কাছে যখন যাবে আলেমরা লেখাপড়া করার জবাব দেবে এটাও আপনারা চান না কাজে আপনাদের সমস্যাটা হয়ে গেছে এই জায়গায় সময় তো ভাই এই মাসালা আপনি কোথায় পেলেন আপনি খুলে দেখেন শাহরানির কিতাব আপনি খুলে দেখুন হুজ্জাতুল্লাহ বালেগা লা ইয়াহিল্লু লিআহাদ আন ইউফতি বিকাউলিনা মা লাম ইয়ালাম মিন আইনা কুলনা কোন ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া জায়েজ নয় যতক্ষণ পর্যন্ত না সে না জানবে আমি আবু হানিফা কোন দলিলের ভিত্তিতে ফতোয়া দিচ্ছি ইমাম আবু হানিফার কথা এটা হুজ্জাতুল্লাহ তো ওটা উল্লেখ আছে সারানে তো উল্লেখ আছে আপনি মুফতি সাহেব আপনি আলেম সাহেব আপনি দাবা সাহেব আজকাল তো দেখছি খালি দাবা আর দাবা দুইজনে ঝগড়া করতেছে যে তোমারা হুজুর কোন আয়েগা যে তোমার হুজুর কোন হুজুর আসতেছে কহো তো রুহানি সামদানি দাবা সাব আয়েগা যে তোমারা যে हमारा জামদানি বানারসি তাস আয়েগা যে তাস কামানা কে হয় কে দাবা কামানা কে হয় তোমাদের যদি দাবা হুজুর আসে আমাদের তাস হুজুর আসবে লুডু হুজুর আসবে দাবা মানে হলো দামাত বারাকাতুহু যে তাস মানে হলো তালাত সুমাতহু দাবা মানে দামাত বারাকাত হ্যাঁ, দাবা নতুন সিস্টেম চালু করেছে সালাফে সালেহিনের ভাষা আছে হাফেজাহুল্লাহ মারা গেলে রাহেমাহুল্লাহ বহুত রকমের স্টাইল আছে এখন দাবা দামাত বারাকাত খালি দাবা আমি তো দাবা বুঝি না কিন্তু দাবা কি হুজুররা দাবা খেলা না যায় মনে করে এনাদের দামের শেষ দাবা লাগলো কোথা থেকে এখন মনে দামাত হো তার বরকত চিরস্থায়ী হয়ে যায় আর তাস মানে হলো কি তালাত সুমাতহু যে তাআনাতসুমাতুহু তার পরিচয় তার পরিচিতি তার সুনাম উপরে ছড়ে যাক চতুর্দিকে ছড়ে যাক দাবা তাস লুডু যা খুশি লাগানো শুরু করছে নতুন করে সম্মানিত ভাই দলিল পড়াও যাবে না হুজুরকে দলিল সব জিজ্ঞাসাও করা যাবে না কাজে আয়াতকে এক জায়গায় সীমাবদ্ধ করে দিতে হবে দেখুন অবস্থা দেখুন আল্লাহ পাক স্বয়ং আপনার তফসির অনুযায়ী এবং অধিকাংশ মুফাসসিরিন যা বলেছেন ঠিকই বলেছেন আর সাথেই যুক্ত হবে আমি ধরে নিলাম এক অর্থ নবী এবং রসুলদেরকে যদি এক দলিল প্রমাণ দিয়ে কথা বলতে হয় আপনি কোন মুফতি সাহেব যে আপনার দলিল প্রমাণ দিয়ে কথা বলতে হবে না আপনার কথা আপনি নিজেই চিন্তা করুন আপনি যে গুটিটা চেলেছেন ওখানে মুফতি সাহেব দলিল ছাড়া কথা বলেন দলিল জিজ্ঞাসা করা যাবে না ওই তফসির করাই যাবে না নবী এবং রসুলগণকে দলিল প্রমাণ কিতাব সহ পাঠানো হয়েছে আপনি কোথাকার মুক্তি হয়েছেন যে আপনি দলিল প্রমাণ ছাড়া কথা বলবেন আর ওই তাফসীরের দিকে যাওয়াই যাবে না আর ইন কুনতুম লা তাআলামুনা বিল বায়িনাতি ওয়াজ জুবুর এখানেও যদি বলি তুমি দলিল প্রমাণ কিতাব সহকারে যদি না জানো তাহলে তুমি জিজ্ঞাসা করবে এটাই তো স্বাভাবিক এটাই তো স্বাভাবিক কথা যেখানে যান এক জায়গায় যদি অর্থটা টিকান দলিল প্রমাণ সহকারে নবীদের সাথে দলিল প্রমাণ এক জায়গাতে যদি টিকান বাকি জায়গায় বাধ্যতামূলকভাবে টিকাতে হবে রহির সাথেও টিকাইতে হবে রেজালের সাথেও টিকাইতে হবে আর মুফতিদের সাথেও টিকাইতে হবে তর্জমা আপনি করেছেন যে হকানি আলেম দেখে জিজ্ঞাসা করো আহলু জিকর মানে হকানি আলেম আমি আপনাকে প্রশ্ন করছি পৃথিবীর কোন সালেহিনের কোন মুফাসের তর্জমা করেছে এটা মূল আয়াতটা হলো আহলে জিকির নিয়ে নবী পুরুষ মানুষ কাফেররা স্বীকার করতে চায় না মুশরিকরা স্বীকার করতে চায় না বাশারার রাসূলা তাদের প্রশ্ন কোরআনের আয়াত মানুষকে নবী হিসেবে পাঠালেন আল্লাহ পাক এটা হতে পারে নাকি ফেরেশতা নবী আসবে আরো বহুত প্রশ্ন তারা কেউ কেউ তো বলেন নূর নবী তিনি মানুষই না কোরআনে বহু জায়গায় প্রশ্ন উত্থাপন করেছে আল্লাহ পাক নিজেই কাফেরদের যে মানুষ রাসূল তোমরা প্রতিবাদ করছো কেন তাদের আরো প্রতিবাদ মার হাদার রসুল এটা কেমন রাসূল ইয়াকুলু তাম এ তো দেখি খানা খায় ওয়াম শিফিল আসওয়াক এ তো বাজারে চলাফেরা করে বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয় এ কেমন মানুষ এই তো নবী হবে কিভাবে রসুল হবে কিভাবে নবী তো ফেরেস্ত আসবে কিংবা যে খায় না যে বাজারে চলে না বিয়ে শাদী করে না এরকম আল্লাহ পাক তার প্রতিবাদ করে এখানে জবাব দিচ্ছেন ওমা আরসাল্লা মিন কাবলিকা ইল্লা রিজালান নুহিলহিম এটা হলো আসল তফসির তোমার পূর্বে আমি যত যতজনকে পাঠিয়েছি তারা ছিলেন পুরুষ রেজাল এবং বাসার তারা পুরুষ এবং মানুষ যদি বিশ্বাস না করো ফাস আলু আহলাদ জিকির আহলাদ জিকিরদেরকে জিজ্ঞাসা করো ওই যুগের আহলাদ জিকির হলো তৌরাত আল আহলুল কিতাব যে কোনো তাফসির খুলে দেখুন আপনি যশোরী সাহেব তো খুব তাফসির করেছেন আপনি আসল তাফসিরটাতে বাদ দিয়েছেন فاسألوا أهل الذكر হে إيه مكر مشركرا নবী যত এসেছেন মোহাম্মদ সাল্লামের আগে তারা পুরুষ এবং মানুষ যদি বিশ্বাস না করো তাহলে আহলুল দেখে যারা এখন আহলুল কিতাব যারা ইহুদি আছে খ্রিস্টান আছে যারা আসমানি ধর্মের ধারক যদিও বিকৃত করে ফেলেছে সেই তৌরাতলা এবং ইঞ্জিলওয়ালাদেরকে জিজ্ঞাসা করো তারা সবাই একমত যে পূর্বে যত নবী রসুল এসেছেন তারা মানুষ এসেছেন এবং পুরুষ এসেছেন তারা বাসার তারা নূরও না তারা জাতি নুরু না তারা সেফাতি নুরু না তারা ফেরেশতাও না তারা কিচ্ছু না জিজ্ঞাসা করে দেখো ফাসালু আহলা যিকর তারা অন্যান্যদের তৌরাতওয়ালাদের আলেম যারা তারা তৌরাতের আহলুদ যিকর এবং ইঞ্জিল ওয়ালাদের আলেম যারা তারা ইনজিলের আহলুদ জিকির ফাসালু আহলুদ দেখের ইন কুনতুম লা তাআলামুন হে মক্কার মুশরিকরা তোমরা যদি না জেনে থাকো কেননা তোমাদের কাছে এখন আর কিতাব নাই ইব্রাহিমের সুন্নাত তোমরা বিকৃত করে দিয়েছো তার কিতাব তোমাদের কাছে নাই সংরক্ষণ করতে পারো নাই কাবার ঘরে মূর্তি টুর্তি নানান সংস্কৃত আমদানি করে কিতাবের কোনো খবরই নাই ইহুদি নাসারারা সামান্য যা কিতাব সংরক্ষণ করে রেখেছে তাদের কাছে জিজ্ঞাসা করো যে আগের যুগের যত নবী রাসূল এসেছেন তারা মানুষ এবং পুরুষ এটাই হলো প্রশ্ন তবে এটাকে ব্যাপক বিস্তৃতি দান করেছেন পরবর্তীতে আহলুজ জাকির বলে সব আলেম হতে পারে আলে ইবরাতবে উমুমুল লাফজ লাবে একটা কথা আছে মা অর্থ দুটো ব্যাপক এবং বিস্তৃত অর্থে কোন কারণে নাজেল হয়েছে সেটার মধ্যে অর্থ সীমাবদ্ধ করে রাখা যাবে না এটা তাফসিরের একটা নিয়ম সম্মানিত ভাই ইমাম ইবনে কাসির প্রতিবাদ করেছেন না কথা ঠিক কিন্তু এই জায়গায় অর্থ করাই যাবে না কেন লা ইউরজাউ ফাইনাল মুখালিফ আল্লাহ ইউরজা ইলাই যারা বিরোধিতা করছেন তাদেরকে যদি বলা হয় যে আমার কাছ থেকে দলিল নাও এটা কেমন কথা হবে ফাসালু আলা যিকর বলতে যদি মুসলমান আলেমদেরকে বলা হয় তাহলে মুশরিকদের সাথে দ্বন্দ্বই হতেছে আল্লাহর নবীর সাথে মুসলিমদের সাথে যদি কোরআন বলে যে ওনাদেরকেই জিজ্ঞাসা করো তাহলে এত কোনো অর্থই থাকে না বলতে হবে অমুকের কাছে জিজ্ঞাসা করো আমাদের বিরোধীদের কাছে জিজ্ঞাসা করো ইমাম ইবনে কাসির এটারও প্রতিবাদ করেছেন আপনি ভালো করে পড়ে দেখুন যশোরী সাহেবরা এবং তাদের সঙ্গী সাথীদেরকে দৃষ্টি আকর্ষণ করব পরবর্তী অর্থ দেখুন আপনাদের ভারতীয় আলেমরা যা তর্জমা করেছেন তাফসির করেছেন দাওবন্দের প্রধান মহাদেশ আনসা কাশ্মীর সাহেবদের জন্য উস্তাদ মাহমুদ হাসান দাওবন্দি ইয়াদ রাখলে আলু কো আপনি খুলে দেখুন এটা সাব্বির আহমদ ওসমানী দাওমন্দের আপনাদের বড় পণ্ডিত তিনি ভালো তাফসির করেছেন তিনিও বলেছেন রুহুল মাআনি যেটা একেবারে ইয়ে আলুসিদের তাফসির করা হানাফিদের তাফসির করা তার মধ্যে লেখা আছে ফাসআলু আল উমাম আস ইসলাম আসার পর নবী মোহাম্মদের আগের যে উম্মত তাদেরকে জিজ্ঞাসা করো ইহুদিদের খ্রিস্টানদেরকে লেকিন উমুমে আয়াত কি তরফ লিহাজ করকে আমাদের মাহমুদুল হাসান সাহেব শেখ তর্জমা করেছেন সাধারণ সার্বিক অর্থকে নিয়ে আপনি ওটা পড়ে দেখুন মারেবুল কোরআন খুলে দেখুন মুফতি সাহেব শফি সাহেবের তিনিও কি অনুবাদ করেছেন আপনি আরেকটা মারাত্মক ভুল করেছেন ওমা আরসাল্লাহ বহু বচন আছে আপনি এখানে আমিও অনুবাদ করেছেন ভারতের দাওবন্দি আলমরা হাম করেছেন আমরা করেছেন তারা অনুবাদ ঠিক করেছেন আপনাদের ওস্তাদরা ঠিক করেছেন আপনি নিজে ভুল করেছেন আপনার রাবেতার পত্রিকার মধ্যে আমি অনুবাদ করেছেন তর্জমা সেমা আর সাল্লা আবার শেষে যে এখানে গিয়ে আপনি বাক্য রিপিট করেছেন সেটা রিপিট হল এই ধরনের যে ওই সকল নবীদেরকে আমি পাঠিয়েছি বাইনাত এবং জুবুর দিয়ে আয়াতের মধ্যে এই জায়গায় ওই সকল নবী রসুলের কথা নাই তা আপনি ঢুকিয়েছেন শেখ মুজাফরের বিরুদ্ধে বহু অভিযোগ উত্থাপন করেছেন এক জায়গায় এক জায়গায় ভুল ধরতে গিয়ে আপনি কত জায়গায় সমস্যা করেছেন আপনার খবর আছে আপনারা প্রতিবাদ করে বলেছেন যে বাংলার আলেম সমাজ ঘুমিয়ে নেই তারা ওগুলা দেখছে মহা বক্তব্য দিয়ে দিয়েছেন আপনার জাগরিত অবস্থায় যদি হয় তাহলে ঘুমন্ত অবস্থার পরিস্থিতিটা কি আমি কারো পক্ষে বিপক্ষে বলছি না আপনার ভূমিকা জানতেছেন ভালো আমি শেখ মুজাফর সহ আমার বন্ধুদেরকে ছোট ভাইদেরকে বলবো ভাষাকে আরো যতটা সম্ভব ভূমিকা তুমি ওগুলো তোমরা আরো নম্র করে দাও সুযোগ দিও না কাউকে এটা আপনার সাথে একমত কিন্তু ভুল ধরতে গিয়ে আপনি যেগুলা করেছেন সেগুলা তো কোনো হেলমি বিবেচনায় পড়ে না আরেকজনের রেফারেন্স দিয়েছেন এই সকল বই পুস্তকের মধ্যে যা আছে তার মধ্যে যে হিংসা আছে বিদ্বেষ আছে এলমি মোনাকাশা নেই আপনি না করে দিয়েছেন দেখুন কি করেছেন রাফালায়নের হাদিস নিয়ে আলোচনা করেছেন উনি তো অনুবাদ করেছেন যে সশব্দে আমিন বলা আপনি বলেছেন যে এটা প্রতারণা এটা তর্জমা হয়নি এটা খেয়ানত হয়েছে এটা প্রতারণা হয়েছে ইত্যাদি ইত্যাদি আপনি বলেছেন আমি বলি শেখ মুজাফরের প্রতারণা করার কি আছে প্রতারণা যদি করে থাকেন আপনাদের ভাষায় ইমাম বুখারি প্রথম প্রতারণা করেছেন না মিন জালে আপনি খুলে দেখুন সহিহুল বুখারী বাবুল জাহর বাবু জাহরুল ইমামে বিত্তামিন ইমাম জোরে আমিন বলবে এটা হেডলাইন ইমাম বুখারীর তারপরে হাদিস নিয়ে এসেছেন তারপরে এক হাদিস পড়ে আবার আরেকটা শিরোনাম করেছেন জাহরুল মামুমে বিত্তামিন মুক্তাদিরাও জোরে আমিন বলবে হাদিস নিয়ে এসেছেন কি ওই যে হাদিসটা ইমাম যখন গায়রুল মাগদুব আলাইহিম ওয়াল বলবে তোমরা তখন বলো আমিন فانه من وافق قوله قول الملائكه কেননা যার আমিন বলা ফেরেশতাদের তামিনহু তামিন আল মালায়েকা যার আমিন বলাটা ফেরেশতার আমিনের সাথে মিলে যাবে গুফরা লাহু মা তাকাদ্দাম মিন যামবিহি তার অতীতের সকল গুনাহ maaf হয়ে যাবে কোন কথাটা আছে তোমরা বলো বলো বলতে গোপনে বলো না জোরে বলো ওনারা বলছেন বলার মধ্যে গোপনে বলার অবকাশ রয়েছে গোপনে যদি বলি তাহলে সেখানে যোগ করতে হবে গোপনে বলেছেন নীরবে বলেছেন কানে কানে বলেছেন শব্দগুলো যোগ করতে হবে কিন্তু যদি কেউ যদি বলে উনি বলেছেন প্রকাশ্যেই বোঝা যায় উনি জোরে বলেছেন ইমাম বুখারী এই অর্থে নিয়েছেন যাহার শব্দ তিনি উল্লেখ করেছেন জোরে বলেছেন আর সেই কথাটা যদি মুজাফর বা অন্য কেউ বলে মুজাফরের নাম বাদ দিলাম যে কেউ বলে তাহলে কি তার খেয়ানত ইমাম বুখারী প্রথম খেয়ানত করেছেন না মিন জালেক বুখারী শরীফের সবচেয়ে বড় যে তাফসীরকার বা ব্যাখ্যাতা ইবনে হাজার আজকালে এই ব্যাখ্যা দিয়েছেন গোপনে বললে বলার সাথে গোপনে কানে কানে আসতে শব্দগুলো যোগ করতে হবে আর শুধু বললে ওটা এমনিতেই বোঝা যায় জোরে বলেছেন কাজে ইমাম বুখারি এখান থেকে এই অর্থ বুঝেছেন কাজে সশব্দ আমিন যদি তিনি তর্জমা করে থাকেন সেটাকে খেয়ানত বললে আক্রমণটা কোথায় যাবে সাহাবির উপর আক্রমণ চলে যাবে সাহাবি বলেছেন লজ্জা চিৎকার জোরে আওয়াজ মসজিদ কেঁপে উঠত এর লজ্জা মসজিদ কেঁপে উঠল তারপরে রাওয়ায়েত এসেছে যে জোরে বলতেন এটা ব্যাখ্যা বিশ্লেষণ সব এসেছে আপনি এনাকে বলছেন কেন আপনি বলেন ইমাম বুখারি প্রতারণা করছে হাফেজ ইবনে হাজার প্রতারণা করেছে সাহাবীরা প্রতারণা করেছেন তাবিরা প্রতারণা করেছেন আপনি এগুলা বলে তারপর আসেন এ তো খালি নকল করেছে কাজেই ভাষা সংযত আপনি ভাষার ভুল ধরতে গিয়ে নিজে যা করেছেন সেটা খেয়াল করেছেন সময় ভাই এই ধরনের কথাবার্তা মাগরেবের সালাত নিয়ে কথা বলতে গেছেন সেখানে সেই এক অবস্থা বেতরের সালাত নিয়ে কথা বিস্তারিত আলোচনার অবকাশ আমার নেই আমি ওই লাইনের বক্তাও নেই প্রশ্ন এসেছে দুই দিকে কাজে আমি শুধুমাত্র দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছি সেটা হলো যে বেতেরের সালাদ কিভাবে হবে কয় রাকাত হবে ভাইয়ের আসল জিনিসগুলো ছাপিয়ে গিয়ে গিয়ে কথা বলেছেন আসল জিনিসগুলো ছাপিয়ে গিয়ে কথা বলেছেন ভেতরের সালাদ কেমন হবে সেটা একটা ব্যবহার নিয়ে এসেছেন যে সে বিবরণটা হলো যে দিনের বেতের হলো মাগরিবের সালাত রাত্রের বেতের যেরকম বেতের আছে দিনের বেতের হলো মাগরিব এর দ্বারা যা বুঝাইতে চেয়েছেন সেটা ছাপিয়ে রেখে বহুত কথা বলেছেন অর্থাৎ বেতের সালাত তিন রেখাতের কম বেশি পড়া যাবে না ওটা আবার ওইভাবে বলেন নাই আমি বলি যে এই হাদিসটা পুরা পড়েন আপনি উনি বলেছেন হাদিসটা দুর্বল এক জায়গায় শেখ মুজাফর একটু সমস্যা হয়েছে সেটা আমি মেনে নিলাম দুর্বলের কথা বলেছে রাওয়ায়াত হিসাবে এটা দুর্বল নয় মরফু হিসাবে দুর্বল বিষয়টা শব্দটা সংযোগ করতে হবে পরবর্তীতে আমি এটা পরামর্শ দিব আপনারা ভুল ধরেছেন যে মরফু হিসাবে দুর্বল হলো মওকুফ হিসেবে সাহি কিন্তু আমার প্রশ্ন হলো এত আলোচনার কারণ কি মাগরেব আর বেতেরকে একই রকম করে পড়বেন এই দলের উপর ভিত্তি করে যে দিনের বেতের হলো মাগরেব সুতরাং রাত্রে মাগরেব যেহেতু তিন রেখাত মাঝখানে বসে তৃতীয় রেখাতে সালাম ফেরাতে হয় সুতরাং তো ওইভাবে রাত্রের বেতেরও তিন রেখাত পড়বে মাঝখানে বসে তাসাহত পরে নেবে এটা করতে চান হাদিসটা পুরা পড়ুন হাদিসটা এভাবে আছে বিবরণ এইটুকু মরফু হিসেবে সহি নয় পরবর্তীটুকু সহি এটা আপনারাও মেনে নিয়েছেন মৌকু হিসেবে সহি সুতরাং আমলযোগ্য আমি ধরে নিলাম পুরাটাই সহি আপাতত কিন্তু একটার সাথে যদি আপনি উপমা দেন তুলনা দেন পুরাপুরি মিলবে কিনা যদি বলে আমাদের নেতা হলো সিংহের মতো তাহলে কি নেতার চারটা পা আছে নাকি নেতা কি গরু ছাগল মরা খায় নাকি সিংহ মরা খায় না অবশ্য পরবর্তীতে খায় প্রথম দিকে তা তাই খায় থেকে মানুষ ধরে ধরে মারা খায় নাকি অপমান অপমিত তুল্য তুলিত নিয়ম রয়েছে দিনের বেতের আর রাত্রের বেতের যদি মিলান তাহলে রাত্রের বেতের ফজরের সূর্যটার পরে পড়তে হবে কেননা দিনের বেতেরকে যদি মাগরেব ধরেন তাহলে মাগরেবটা আমরা আদায় করছি সূর্য ডুবার পরে তাহলে রাত্রের বেতের কখন আদায় করবেন সূর্য ওঠার পরে একটার পরে যদি একটা মিলাতে থাকেন মাগরেবের সালাত আপনি জোরে কারাত করতে হয় আপনি তাহলে জোরে কারাত করা বাধ্য করে দিতে হবে বেতরের সালাত পৃথিবীর কেউ ফরজ বলে নাই মাগরেবের সালাত ফরজ তাহলে আপনি বেতনের সালাতও ফরজ করে দিতে হবে একটার পর একটা যদি আমি প্রশ্ন উত্থাপন করে যে একটার সাথে একটা যদি মিলিয়ে দিয়ে আপনার উদ্দেশ্য সিদ্ধ করতে চান এতগুলা প্রশ্নের জবাব আপনি কোথা থেকে দেবেন আদেশটা পুরাপুরন সালাতের পরের অংশটুকু সালাতুল্লাহ মাসনা মাসনাফা আউতির রাত্রের সালাদ দুই রেখাত দুই রেখাত এক রেখাতটা বেতের করো এই হাদিসের মধ্যে শেষের অংশ রয়ে গেছে আমি আর বেশি বলতে চাই না এই হাদিসের অন্য বিবরণ রয়েছে মাগরেবের সাথে তোমরা ভেতরকে মিলিয়ে দিও না এই হাদিসও আছে পাঁচ রেখাত পড়ো সাত রেখাত পড়ো তিন রেখাতের মধ্যে মাঝখানে বসা যাবে না এই ব্যাপারেও হাদিস রয়েছে এই একটা গরমিল ছাড়া একটা জায়গায় অমিল করা ছাড়া আপনার কোথাও অমিল করলে দশটা বিশটা প্রশ্নের মোকাবেলা করতে হবে মাগরেবের সাথে আপনি বেতেরকে মিলাবেন না কিভাবে মিলাবেন না এক রেখাত পড়বেন পাঁচ রেখাত পড়বেন এক রেখাত তিন রেখাত পাঁচ রেখাত সাত রেখাত পড়বেন যা পড়েন বেজর করবেন এক রেখাতের হাদিসও আছে তিন রেখাতের হাদিসও আছে পাঁচ রেখাতের হাদিসও আছে সাত রেখাতের হাদিসও আছে এই পর্যন্ত মাঝখানে কোনো জায়গায় না বসার হাদিস রয়ে গেছে কত অবকাশ রয়েছে একটার মধ্যে আপনি সীমাবদ্ধ করে দিচ্ছেন কেন আকুল কৌলি হস্ত ভাই প্রতিবাদের মধ্যে আরো নিয়ে এসেছেন জেরাফুল আয়দানের ব্যাপারে সনদ নিয়ে এসেছেন ওকে ইবনে জাররাহ সনদ নিয়ে এসেছেন আসে ইবনে কুলাইম কুলাইব থেকে নিয়ে এসেছেন তারপরে শেষে গিয়ে বিবরণ যা দিয়েছেন দিয়েছেন আমি বিস্তারিত সনদ নিয়ে কথা বলতে চাই না সেখানে আছে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আলা উসাল্লি বিকুম সালাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি কি তোমাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত পেশ করব না দেখাবো না তিনি সালাত আদায় করলেন কিন্তু হাত তুললেন না প্রথমবার ছাড়া অর্থাৎ প্রথমবার দাঁড়ানো ছাড়া অর্থাৎ রুকুতে যাওয়ার সময় রুকুতে ওঠার সময় তিনি হাত তোলেন নাই এখানে বই পুস্তকে যে আলোচনা হয়েছে ওইটুকু সাবেত নয় কোথাও আউয়ালা মাররা কোথাও মাররাতান ওয়াহিদা কোথাও লাইয়াউদ বিভিন্ন শব্দ এসেছে একই সনদ আপনি যেটা ভুল ধরতে গিয়ে যেটা মারাত্মক কাজ করেছেন সেটা হলো সনদের মধ্যে আবদুল্লাহ ইবনে মুবারককে নিয়ে এসেছেন আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আপনি এখানে আমানতের খেয়ানত ধরতে গেছেন ভুল ধরতে গেছেন প্রতারণা ধরতে গেছেন আপনি বলেছেন আবু দাউদ বর্ণনা করেছেন নাসাই বর্ণনা করেছে তিরমিজি বর্ণনা করেছে সবাই এই সনদে বর্ণনা করেছে সেখানে আব্দুল্লাহ ইবনে মুবারক আছে আমি আপনাকে জিজ্ঞাসা করি যে আব্দুল্লাহ ইবনে মুবারক আপনি থেকে খুঁজে বের করুন প্রকাশ্য দিবালোকে লিখিতভাবে এরকম মিথ্যা কথা লিখলেন আপনি সনদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক নাই তিরমিজি রাওয়ায়াত করার পরে বলেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক বলেছেন হাযা লা ইয়াসহ যে যে সকল বর্ণনায় রয়েছে যে আব্দুল্লাহ ইবনে মাসুদ প্রথমবার হাত তোলা ছাড়া আর হাত তোলেন নাই এটা সহি নয় এই কথা তিরমিজি স্বয়ং আব্দুল্লাহ ইবনে মুবারক তে নকল করেছেন আপনি তিরমিজি ঠিকমতো পড়ে দেখুন আর এই সনদ উল্লেখ করার পরে ইমাম আবু দাউদ নিজে উল্লেখ করেছেন লাইসা সহি দুই জায়গায় উল্লেখ করেছেন এই হাদিস বর্ণনার পরে আবু দাউদ নিজে বলেছেন এই রেওয়ায়েত সহি নয় এই রেওয়ায়েত সহি নয় আর আপনি মুখস্থ উল্লেখ করে যাচ্ছেন আবু দাউদ বর্ণনা করেছেন তিরমিজি বর্ণনা করেছেন আবু দাউদ যে নিজেই বলেছেন হাদিসটা সহি না ওইটুকু উল্লেখ কে করবে দুই জায়গায় একই হাদিসের নিচে আপনি ভালো করে পড়ে দেখেন আর তিরমিজির বরাদে আপনি আবদুল্লাহ ইবনে মুবারকের রেফারেন্স দিয়েছেন আবদুল্লাহ ইবনে মুবারকের রেফারেন্স ইমাম তিরমিজি স্বয়ং উল্লেখ করেছেন তিনি বলেছেন আব্দ কি করে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু এই বর্ণনা সহি নয় আপনি সেটাকে উল্টে দিয়ে আবদুল্লাহ ইবনে মুবারককে রাবি হিসাবে নিয়ে এসেছেন ভুল ধরতে যান আমি মনে করি ভালো আমি কখনো এলমি আলোচনাকে খারাপ মনে করি না এলমি আলোচনা হোক একাডেমিক ডিসকাশন হোক সেটা সত্যের উপর ভিত্তি করে হোক সুন্দর হয়ে হোক আগেও ছিল এখনো আছে ভবিষ্যতে থাক মানুষে পড়ুক জানুক আপনারাও গবেষণার মধ্যে ঢুকুন চাই কিন্তু প্রতারণাকারী মৃত্যু নানান কথা বলে বলে আপনি কি করেছেন আপনি একটু ভালোভাবে খেয়াল করে দেখুন এটা ছিল না এই উপমহাদেশে আলোচনা সুন্দর করেই তারা করতেন এবং যারা যতটুকু দলিল পারতেন দিতেন শাহ ওলিউল্লাহর ছাত্র শাহ আব্দুল আজিজ তার পুত্র শাহ আব্দুল আজিজের কোন পুত্র সন্তান ছিল না তার মেয়ের ঘরের নাতে শাহ ইসহাক তিনি সেইখানে হাদিসের দরজে যখন মক্কায় চলে গেলেন তখন সৈয়দ নজির হোসেন সাহেবকে ওই জায়গায় দশ দেওয়ার জন্য নিযুক্ত করে তারপরে চলে গেলেন মক্কায় ষাট বছর সৈয়দ নজির হোসেন দিল্লিতে শাহ উল্লাহর মসনদে শাহ ইসাকের মসনদে বসে দর্শ দিয়েছেন হাজার হাজার মহাদেশ সেখানে বেড়ে গেছে সেই একই লাইনে তিন ছাত্র সৈয়দ নজির হোসেন শাহ আব্দুল গনি শেখ আব্দুল গনি মুজাদ্দিদি এবং শহীদ আহমদ আলী সাহারানপুরি যার হাসিয়া এখন কওমি মাদ্রাসাগুলোতে পড়ানো হয় ভালো মেহনত করে লিখেছেন হাসিয়া সেটা আমি কিছু বলবো না তিনজন ভাই একই উস্তাদের শাগরিদ তাদের মধ্যে এরকম হিংসা বিদ্বেষ ছিল না মাসালায় বিরোধ ছিল যখন ভারতের স্বাধীনতা আন্দোলন হয় শাহেকুল হেন যাকে বলেন এবং দাওবন্দের প্রধান মহাদেশ মাহমুদুল হাসান দাওবন্দি উনি এবং অল ইন্ডিয়া হালেস কনফারেন্সের যিনি প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল সানাউল অমৃতশ্রী দুজনে ওলামায় হেন্দ যে সংগঠন ছিল সেটা একই সংগঠন মিলে ভারতের আজাদী আন্দোলনে কাজ করেছেন হিংসা তাদের মধ্যে এরকম ছিল না কাদিয়ানদের বিরুদ্ধে বাহাস করতে গেলে হানাফি আলেমরা সে এক হয়ে যেতেন সানাউল্লাহ অমৃত শরীর নেতৃত্বে বাহাস হতো তিনি বাহাস মোনাজার অত্যন্ত ভালো পারতেন হিন্দুদের বিরুদ্ধে হোক খ্রিস্টানদের বিরুদ্ধে হোক শিয়াদের বিরুদ্ধে হোক কাদিয়ানদের বিরুদ্ধে হোক সানাউল্লাহ অমৃত শরীর সেখানে নেতৃত্ব দিতেন হানাফি আলেমরা তাকে সহযোগিতা করতেন এইভাবেই চলে এসেছে এই মাত্র উনিশশো সাল থেকে আপনারা ঘোষিত শত্রুতা শুরু করেছেন তার আগে মাসালায় বিরোধ ছিল কিন্তু কে গোমরা ফাঁসে গিলা ছিল না একই পত্রিকার ভূমিকায় মুফতি সাহেব লিখেছেন যে আজকাল একটি কাভার হয়েছে তারা লা তারা আহলে আদিস তারা গোমরা তারা পথভ্রষ্ট নানান কিছু এবং তাদের বুদ্ধে আমি চারখানা কিতাব লিখিয়াছি খুব ভালো কাজ করেছেন এভারেস্ট বিজয় করেছেন কেয়ামতের দিন বুঝবেন লিকুল্লি লেওয়া উনি অমল কেয়ামা সহিল বুখারী খুলে দেখুন আমি আর তর্জমা করতে চাই না বলবেন যে তোমারও ভাষা খারাপ হয়ে গেল আমি এগুলা পড়ি না সাধারণত অনেকে এসে ব্যাপারটা দেখেছেন তাই কথা বলছি লিকুল্লে গাদিরিন লাওয়াউন ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন যে যেখানে গাদ্দারি করবে অন্যায় করে ভুল করবে সেটা তার মাথার উপরে এসে থাকবে মুরগি চোরার মাথায় মুরগি গরু চোরের মাথায় গরু চোর এবং ইমাম বুখারী লিকুল্লে গাদির আহলাসের বিরুদ্ধে আপনার বলার কি আছে আহলে হাদিস ইতিহাস পড়েন নি বাবুল ফরকে বাইনা আহলে হাদিস ও আহলে রায় হুজ্জাতুল হেল বালেগা শাহউলিল্লাহর আলাদা চ্যাপ্টারই করছেন শেষে তাবেদের যুগ থেকে তিনি শুরু করেছেন আহলুল হাদিসের বর্ণনা আপনি এটাও পড়েননি যদিও মুফতি সাইদ পালনপুরী সাহেব তার তর্জমা করতে গিয়ে তার সাথে আমার দেখা হয়েছে দাও দেওবন্দে গেছি উনি বেশ সময় দিলেন ঘন্টা দেড় ঘন্টা কথা হলো খুব খুশি হলেন খুশি হওয়ার পরে আমাকে বললেন যে সুবহ কবি আয়েগা আপকো নাস্তা কা দাওয়াত হ্যায় কালকে সকালে তুমি আবার এসো তোমার নাস্তা দাওয়াত যখন বের হয়ে আসি ওনার বাসাতে উনি বললেন सुनिए मौलाना साहब ये क्या बात देखिए सुबह का अगर फिर आएंगे ना आपका भी वक्त जाया होगा मेरा भी ये हुज्जतुल्लाह वालेगा का एक शरा मैं लिखा हूं ये आप लीजिए ये नाश्ता के आवाज আপনার আগামীকাল সকালে আসলে তোমারও সময় নষ্ট হবে আমার সময় নষ্ট হবে এই এই হুজ্জাতুল্লাহ বালেগার আমি অনুবাদ করেছি এবং সরা করেছি নাস্তার বদল তোমাকে এই কেতাবটা দিয়ে দিলাম কাল সকালে তোমার আসার দরকার নেই বড় আলিম এক দেড় ঘন্টা আলোচনা করেছে জানা শোনা যথেষ্ট ওসি আল ইতলা মুক্তি সাহেব পালন করি হুজাতুল আল বালেগার অনুবাদ করলেন শেষে যাওয়ার পরে আহাদাসের পক্ষে যখন শাহুলুল্লাহর মহা বক্তব্য শেষে গিয়ে যখন হানাফি উসুলের প্রতিবাদ করেছেন তারপরে বিস্তারিত বিবরণে শেষ করেছেন এখন উনি দেখলেন আল্লাহ রহম করুক এখন পাঁচ পৃষ্ঠা ব্যাপী নিজের বক্তব্য জোড়া দিলেন হানা আহলে গোমরা কি কারণে এত বক্তব্য শাহুল্লাহ দেওয়ার পরে তার আগ পর্যন্ত আহলে ভারতে গোমরা ছিল না হানাফিদের কাছেও মাসালার বিরোধ ছিল উনিশশো সাল থেকে গোমরাহের ফতো আসলো দলিল কি কি এমদাদুল ফতোয় আছে তাহতাবি ওই বলেছে অমকই বলেছেন কোথাও আহলে হাদিসের গোমরার কথা নাই উনি বলে ইয়ানে মতলব এ হয় সমঝা যাতা হয় এর দ্বারা বোঝা যাচ্ছে এর দ্বারা ধরে নিচ্ছি এইভাবে নিজের বক্তব্য সেট করেছেন লাস্ট যেটা বলেছেন যে সালা এজলাস দাওবন্দের একশত বছর পূর্তি উপলক্ষে যে এজলাস হলো সেখানে আলেমদের একটা বৈঠক হলো অভ্যন্তরীণ সেখানে আমারও থাকার সুযোগ হয়েছিল শিক্ষক হিসেবে সেখানে যা কথাবার্তা আসলো কাকে কাকে দাওয়াত দেওয়া যাবে আর কাকে কাকে দাওয়াত দেওয়া যাবে না সেখানে দেখা গেল যে আহলে হাদিসকে দাওয়াত দিবে কিনা আলেমদেরকে সেখানে আলোচনার পরে এ তে হুই কে এ গোমরাফের ফেরতা আহলে সুন্নাহ গোমরা সুতরাং আহলে সুন্নাহ ওয়াল জামাত সে খারিজ কিছু দাওয়াত না দিছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের বাইরে কাউকে দাওয়াত দেওয়া যাবে না আহলে হাদিস গোমরা হয়ে গেল ওই দিন থেকে জামাত ইসলামী গোমরা সেটা ওই হয়ে লেগেছে স্টল বরাদ্দ হয়ে গেছে বাতিল করে দেওয়া হলো আহলে হাদিস গোমরা ওই দিন থেকে তাছাড়া ভারতে সারা পৃথিবীতে আহলে হাদিসের বিরুদ্ধে গোমরাহির ফতোয়া কেউ কোনোদিন দেননি তারপরে কি হলো এখানে একটা মজার কাহিনী আপনাদেরকে সত্য করে ইশারা দিয়ে যায় তারপর একজন মহিলা এসে উপস্থিত হলেন যিনি আহলে হ্যাঁ, আহলে সুন্নাল জামাতের অনেক বড় নেত্রী তিনি হলেন ইন্দিরা গান্ধী আহলে সুন্নাল জামাতের বাইরে কাউকে দাওয়াত দেওয়াই যাবে না আহলে হাদিস গুমরা অমক গুমরা তমক গুমরা আর আহলে সুন্নাল জামাতের সবচেয়ে বড় নেতা হলেন ইন্দিরা গান্ধী একশত বছর পূর্তি উপলক্ষে তিনি যে উপস্থিত দাওয়াত কে দিল সে বর্ণনা আমি দিতে চাই না দেওবন দুই ভাগ হয়ে গেল এখনো দুই ভাগ আছে দুই ভাগ আমরা কামনা করি না আমরা ওটা কথা বলছি না ফতোয়াটা দিলেন আপনারা উনিশশো সালে দেখুন সমালোচনা করেন গোমরা বলেন এখন নিজেরাই নিজেদেরকে গোমরা ফতোয়া দিচ্ছেন তাবলিগ জামা দুই ভাগ হয়ে যাচ্ছে ভারতকে মানতে পারছেন না এই একই পত্রে রাবেতা পত্রিকা ভূমিকায় বলেছেন যে তিনি আমি নাম বলতে চাই না ভারতের নেতা নবীর বিরুদ্ধে কথা বলেছেন আর যারা পয়সা নেয়ার দিনের তাবলিক করে তারা বেশ চেয়ে খারাপ বলেছেন এখন মারামারি কাটাকাটি নিজেরাই করুন নাউজুবিল্লাহ মিন আমি মারামারি চাই না ভারতে তাবলিগের প্রয়োজন আছে কেন ঘরে ঘরে সব কোন আমল নেই আকিদা নেই মুসলমানের কোনো চরিত্র নেই কিচ্ছু জানে না যদিও তারা হানে বেহুক সমালোচনা যতই থাক ভারতে সেখানে প্রয়োজন আছে এদেশেও আমি উল্লেখ আমরা সমালোচনা যেটাকে সমালোচনার জন্য সমালোচনা করি না সংশোধনের জন্য কিছু কিছু কথাবার্তা বলি কিন্তু হিংসার জন্য নয় বিদ্বেষের জন্য নয় কিন্তু যেভাবে আপনারা পত্রিকায় লিখেছেন মাক মানুষের সমালোচনা করতে করতে গোমরা বলতে বলতে এখন মুখটাই আপনাদের গোমরা হয়ে গেল এখন নিজেদেরকে নিজেরা গোমরা বলা শুরু করে দিয়েছেন আমি আজকের বক্তব্য আর এখানে বেশি লম্বা করতে চাই না এতটুকু শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করলাম আসুন ভুলে যাই আমরা এই সকল মাসালার আলোচনা যতভাবে পালন করার হাদিস কেটে বলুন সে মুজাফরের বিরুদ্ধে যাক যাক আব্দুর রাজাকের বিরুদ্ধে যাক যাক মুসলিউদ্দিনের বিরুদ্ধে যাক যাক একাডেমিক ডিসকাশন আপনাকে করবেন সেটা আপনাকে বাধা কে দেবে পারলে আরো যত দলিল প্রমাণ আছে আপনি সংগ্রহ করে উপস্থাপন করুন আপনাকে ধন্যবাদ দেব পথে ছিল আছে আমাদের ভাইদেরকে বলো ভাষাকে আরেকটু সুন্দর করে একটু প্রাঞ্জল করে গ্রহণযোগ্য করে যেন সমালোচনা না থাকে আপনারাও লেখুন এলেম ভালো কিন্তু যে হিংসা যে বিদ্বেষ যে মারামারির কথা গোমরাহির কথা প্রতারের কথা যেগুলো অবলীলায় আপনারা বলে যান একেবারে হালেস আহলে সুন্নতে খারিজ হয় এই সকল বাহুল্য কথা বাজে কথা আমরা বন্ধ করি কেননা আপনাদের তাকাতে হবে একটি বৃহত্তর লক্ষ্যের দিকে ইরাকের অবস্থা দেখেন আপনি সিরিয়ার অবস্থা দেখেন আপনি লিবিয়ার অবস্থা দেখেন বাংলাদেশের এই ছোট্ট ভূখণ্ড করি আহলেসের নেতৃত্বে হানাফিদের সহযোগিতায় এই ভূখণ্ডটুকু স্বাধীন হয়েছে এটা কেউ শেখ সাহেব তার অসমাপ্ত আত্মজীবনে তিনি অস্বীকার করতে পারেন নাই আর আন্দোলনের যে গতিবিধি তিনি উল্লেখ করেছেন ওহাবি আন্দোলন উল্লেখ করেছেন ফারাইজি আন্দোলন উল্লেখ করেছেন তার তিতুমিরের আন্দোলন উল্লেখ করে এগিয়েছেন আবুল মনসুর আহমদ সাহেব প্রথম চ্যাপ্টারে আহলে হাদিসের নেতৃত্বে এই আন্দোলন শুরু সেটা তিনি এইভাবেই লিখেছেন যদিও হুজুররা যে ইতিহাস লিখেছেন ওনারা তো ভাইয়েরা তো গোমরাহির ফতোয়া দিয়েছেন আর ইসলাম আন্দোলন যারা করেন তারা এদের নামই খুঁজে পান নাই অবাক করা কথা যাদেরকে আমরা মূল আহলে ইসলামের অত বড় মহান নেতা মনে করি না আসলেও তা না তারা সত্য কথাটা বলেছেন দুই দিকেই সমস্যা সৃষ্টি করেছেন আর পিছনে শুধু হিংসা বিদ্বেষ ছাড়া আর কিছু কাজ করছে বলে আমার মনে হয় না এই ছোট্ট ভূখণ্ডটি তিন দিকে যাদের কাছ থেকে স্বাধীন হয়ে এসেছি ভারত এবং ব্রিটিশের কাছ থেকে এটা কিন্তু ঘুড়ির মতো উঠছে একেবারে খুব বিপজ্জনক পরিস্থিতি বঙ্গোপসাগরে ডুবে মরার চেয়ে আর কোনো পরিস্থিতি আপনার সামনে নাই বর্মীদেরকে তাড়িয়ে দিয়েছে ওখান থেকে কাশ্মীরের পরিস্থিতি আপনারা দেখেন আপনার মতো ছোট্ট ভূখণ্ডে যদি এইভাবে মারামারি লাগান এইভাবে কুতাকুতি শুরু করেন রাজনৈতিক দ্বন্দ্ব প্রশাসনিক সমস্যা তারপরে মানুষ মানুষের হিংসা বিদ্বেষ আর আপনারা যদি শখের যুদ্ধ এইভাবে গোমরাহির ফতোয়া দিতে থাকেন এই ভূখণ্ডটুকু হারাবেন সামনে কাজে আশা করব ফতোয়া মানে ফতোয়া দিতে মানে গোমরাহের ফতোয়া দিতে সংযত হন আকিদায়ক সেটা ঠিক রাখুন যেটা সহি হাদিস মানবেন কিনা মনে সেটা আপনার ব্যাপার আলোচনা যদি কেউ করে সম্মানের সাথে মেনে নিন উপস্থাপন যখন আপনি করবেন সেটা যেন যথাসম্ভব শুদ্ধ হয় এবং প্রাঞ্জল হয় اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم اللهم شتت شملهم اللهم دمر ديارهم اللهم خرب بنيانهم عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعيدكم لعلكم تذكرون ولذكر الله تعالى أعلى وأولى وعز وأجل وأتم وأهم وأكبر